আব্দুল আলাহ দাউদ সূত্রে আদি থেকে বর্ণনা করেন যে তিনি নাবি সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যদি কোনো ব্যক্তি শিকারের প্রতি তীর নিক্ষেপ করে এবং দু তিন দিন পর্যন্ত সেই শিকারের খোঁজ করার পর মৃত অবস্থায় পায় এবং দেখে যে তার গায়ে তার তীর লেগে আছে তখন সে কি করবে নাবি সাল্লাহ সাল্লাম বলেন ইচ্ছা করলে সে খেতে পারে